আয়সা রাদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মধু ও হালুয়া অর্থাৎ মিষ্টি পছন্দ করতেন আসর সালাদ শেষে তিনি তার স্ত্রীদের নিকট যেতেন এরপর তাদের একজনের ঘনিষ্ঠ হতেন একদা তিনি হাফসা বিনতে উমারের নিকট গেলেন এবং অন্যান্য দিনের চেয়ে অধিক সময় কাটালেন এতে আমি ঈর্ষা বোধ করলাম পরে এ ব্যাপারে জিজ্ঞেস করে জানতে পারলাম যে তার অর্থাৎ হাফসার গোত্রের এক মহিলা তাকে একমাত্র মধু উপঢৌকন দিয়েছিল তা থেকেই তিনি নবী সাল্লাহ সাল্লামকে কিছু পান করিয়েছিলেন আমি বললাম আল্লাহর কসম আমরা এজন্য একটা মতলব আঁটব এরপর আমি সাউদা বিনতে জামাকে বললাম তিনি অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তো এখনই তোমার কাছে আসছেন তিনি তোমার নিকটবর্তী হলেই তুমি বলবে আপনি কি মাগাফির খেয়েছেন তিনি নিশ্চয়ই তোমাকে বলবেন না তখন তুমি তাকে বলবে তবে আমি কিসের গন্ধ পাচ্ছি তিনি বলবেন হাফসা আমাকে কিছু মধু পান করিয়েছে তুমি তখন বলবে এর মৌমাছি মনে হয় উরফুত নামক বৃক্ষ থেকে মধু সংগ্রহ করেছে আমিও তাই বলবো সাফিয়া তুমিও তাই বলবে আয়েশা রাজিল্লাহ তাল্লাহা বলেন সাউদা রাজিল্লাহ তাল্লাহা বললেন আল্লাহর কসম তিনি দরজার নিকট আসতেই আমি তোমার ভয়ে তোমার আদিষ্ট কাজ পালনে প্রস্তুত হলাম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার নিকটবর্তী হলেন তখন সৌদা বললেন হে আল্লাহ রসুল আপনি কি মাগাফির খেয়েছেন তিনি বললেন না সৌদা বললেন তবে আপনার নিকট হতে কিসের গন্ধ পাচ্ছি তিনি বললেন হাফসা আমাকে কিছু মধু পান করিয়েছে সাউদা বললেন এ মধুমক্ষিকা উরফুত নামক গাছ থেকে সংগ্রহ করা হয়েছে এরপর তিনি ঘুরে যখন আমার নিকট এলেন তখন আমিও ওই রকম বললাম তিনি সাফিয়ার নিকট গেলে তিনিও তেমনই কথা বললেন পরদিন যখন তিনি হাফসার নিকট গেলেন তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহ রসুল আপনাকে মধুপান করাবো কি উত্তরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার এর কোনো দরকার নেই আয়সা রাজিল্লাহ তালান্না বর্ণনা করেন সাউদা বললেন আল্লাহর কসম আমরা তাকে বিরত রেখেছি আমি বললাম চুপ করো